জুলুমবাজি করছে জালিমে হাসিনা সরকার জুলুমবাজি করছে জালিমে হাসিনা সরকার ওলামাদের উপর জীবন করছে বাতাচার জুলুমবাজি করছে জালিমে হাসিনা সরকার ওলামাদের উপর জীবন করছে বাতাচার মুসলমানের নয়নে মনি দিলওয়ার হুসাইন সাইদে বিনা দোষে चोरी करिली কেন জেলের কয়েদি মুসলমানের নয়নে মনি দিলবার হুসাইন সাইদি বিনা দোষে করিলি কেন জেলের কয়েদি জবাব তোকে দিতেই হবে ওরে হাসিনা জবাব তোকে দিতেই হবে ওরে হাসিনা নইলে মোদের বজ্রধ্বনি বন্ধ হবে না জুলুমবাজি করছে জালেমে হাসিন সরকার ওলামাদের উপর কেবল করছে অত্যাচার জুলুমবাজি করছে জালেমে হাসিন সরকার ওলামাদের উপর কেবল করছে অত্যাচার উনিশশো একাত্তর সালে বাংলাদেশে যখন রইতে ঘর তখন তুমি ছোট শিশু ছিলে না বাংলা উনিশশো একাত্তর সালে বাংলাদেশে যখন রইতে ঘর তখন তুমি ছোট শিশু ছিলে না বাংলা বিধর্মীদের গল্প শুনে জালাল এই বান বিধর্মীদের গল্প শুনে জালাল এইবার সেই আগুনে বাংলা পড়ে হলো রে খান খানি জুলুমবাজ করছে জালিমে হাসিনা সরকার ওলামাদের উপর কেবল করছে অত্যাচার জুলুমবাজ করছে জালিমে হাসিনা সরকার ওলামাদের উপর কেবল করছে অত্যাচার হাসিনা বলছে আমি সন্ত্রাস মুক্ত দেশ গড়ব কিন্তু ভাই মানুষ মারলে যদি কেউ সন্ত্রাস হয় হাসিনার একটা অর্ডারে বাংলাদেশি হাজার হাজার নিরীহ মানুষ তারা প্রাণ হারিয়েছে বাইরে আমার মানুষ মারলে যদি সন্ত্রাসবাদ হয় হাসিনার মতো সন্ত্রাসবাদ দেহ জগতে আর কেউ আছে তাই তো কই বলছে শোনো সন্ত্রাসী মুক্ত দেশ গড়িতে নিজে সন্ত্রাস করে হাজারে হাজারে নিরীহ মানুষ দিলি যে বলে সন্ত্রাসী মুক্ত দেশ গড়িতে নিজে সন্ত্রাস করে হাজারে হাজার নিরীহ মানুষ দিলি যে বলে মানুষ মারলে যদি কে ঘো সন্ত্রাসবাদী হয় মানুষ মারলে যদি কে ঘো সন্ত্রাসবাদী হয় হাসিনার মতো সন্ত্রাসবাদী এই জগতে না

বিচার ছিল সাধারণ কোটটাই পরা মানুষ কেউ কেউ দোষী সাব্যস্ত হয়নি পর্যন্ত তাদেরকে ফাঁসি দিল না তাই আমি মনে করি এ একটি বিরল চক্রান্ত ছাড়া আর কিছু না মুসলমানদের শেষ করে দেওয়ার জন্য মুসলমানকে হাতিয়ার করে বিশ্বের অন্যান্য বিধা দ্বারা হাসিনাকে নাচাচ্ছে আর হাসিনা নেচেই চলেছে তাই তো আমার প্রিয় কবি বলছে শোনো নবীগণের বারিশ হলো এই আলিমে উলামা তাদেরকে আজ ফাঁসি দিয়ে করেছে তামাশা নবীগণের তাদেরকে আজ ফাঁসি দিয়ে করছে তামাশা এই অপমান সইবে নারী আল্লাহ তাআলা এই অপমান সইবে নারী আল্লাহ তাআলা ওই বাংলা হতেই একদিন তুই খাবি রে তারা জুলুমবাজি করছে জালিমে গাছে নাশার কার উলামাদের উপর কেবল করছে বাতাচারি জুলুমবাজি করছে সালির হাসিনা সরকারি ওলামাদের উপর কেবল করছে বাতাচার দাড়ি টুপি দেখলে তোর আগুন লাগে হ্যাঁ, হাসিনা দাড়ি টুপি দেখলে তোর আগুন লাগে তুই মরবি যেদিন এই টুপি বানা লাগবে জানা যায় দাড়ি টুপি দেখলে তোর আগুন লাগে গায় তুই মরবি যেদিন এই টুপি বানা লাগবে জানাজায় পাপেরা গুনে মরবি পড়ে বরে হাসিনা পাপেরা গুনে মরবি পড়ে বরে হাসিনা আমি অধম সাইফুদ্দিন দিলাম নজরানা জুলুম বাজি করছে জালিমে গাসিনা সরকারি উলা পরকে বল করছে বাতাচারি জুলুমবাজি করছে জালিমে গাছে নাশার কারি উলামাদের উপর কে বল করছে বাতাচারি মুসলমানের নয়ন মনি দিলবার হুসাই সাইদি বিনা দোষে করলি কেন জেলের কয়েদি মুসলমানের নয়ন দিলবর হুসাইন সাইদি বিনা দোষে করিলি কেন জিলির কইলি তোর কারণে কত আলমে গরালো জিবানে তোর কারণে কত আলমে গরালো জিবানে বলতে মোদির লজ্জা লাগে তুই একটা মুসলমান বলতে মোদির দিলা জ্বালাগে তুই একটা মুসলমান বলতে মোদের জ্বালাগে তুই একটা মুসলমান